রুখে দাঁড়াবো আমরা ভয় পিছু নেব না সামনে পা বাড়াবো চে আল্লাহর করুণা রুখে দাঁড়াবো আমরা ভয় পিছু নেব না সামনে পা বাড়াবো চে আল্লাহর করুণা রুখে দাঁড়াবো আমরা সামনে কত যে বাধা আছে বন্ধুরা জানো না দিনের পথে জীবন গেলে দ্বিধা করো না সামনে কত যে বাধা আছে বন্ধুরা জানো না দিনের পথে জীবন গেলে দ্বিধা করো না রুখে দাঁড়াবো আমরা ভয় পিছু নেব না সামনে পাবারাব চে আল্লাহর করুণা রুখে দাঁড়াবো আমরা ভয় পিছু নেব না সামনে পাবারাব চে আল্লাহর করুণা রুখে দাঁড়াবো আমরা কত যে মমিন শহীদ হল ভয় পেল না শতাব্দীর পর শতাব্দী চে আল্লাহর করুণা কত যে মমিন শহীদ হলো ভয় পেল না শতাব্দীর পর শতাব্দী চে আল্লাহর করুণা রুখে দাঁড়াবো আমরা ভয় পিছু নেব না সামনে পা বাড়াবো চে আল্লাহর করুণা রুখে দাঁড়াবো আমরা ভয় পিছু নেব না সামনে পা বাড়াবো চে আল্লাহর করুণা রুখে দাঁড়াবো আমরা ভয় পিছু নেব না সামনে পা বাড়াবো চে আল্লাহর করুণা